এই আসমান তুমি সিজিলে এই জমিন তুমি সিজিলে এই আসমান তুমি সিজিলে এই জমিন তুমি সিজিলে এই আসমান তুমি সিজিলে এই জমিন তুমি সিজিলে তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে এই আসমান তুমি সিজিলে এই জমিন তুমি সিজিলে এই আসমান তুমি সিজিলে এই জমিন তুমি সিজিলে ফলে ফুলে সবুজ বাগান সবুজের দোলা পাখিদের গান ফলে ফুলে সবুজের দোলা পাখিদের গান রাতের আধার কেটে পূর্ব দিগন্তে রাতের আধার কেটে পূর্ব দিগন্তে ভোরের রবিটা তুমি উঠালে এই আসমান তুমি সিজিলে এই জমিন তুমি সিজিলে এই আসমান তুমি সিজিলে এই জমিন নিপৃজিলে তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে এই আসমান তুমি সিজিলে এই জমিন তুমি সিজিলে এই আসমান তুমি সিজিলে এই জমিন তুমি সিজিলে তোমার সৃষ্টির হয় না কো তুলনা বানিয়েছ তুমি সব না দেখে নমুনা তোমার সৃষ্টির হয় না কো তুলনা বানিয়েছ তুমি সব না দেখে নমুনা সাগর নদী ঝর্ণা ধারা সৃষ্টি দেখে হই পাগল পাড়া সাগর নদী ঝর্ণা ধারা সৃষ্টি দেখে নয়ন ভীরাম দৃশ্য ভরা ধরা নয়ন ভীরাম দৃশ্য ভরা ধরা আর কেহ নয় প্রভু তুমি বানালে এই আসমান তুমি দিলে এই জমিন তুমি দিলে এই আসমান তুমি দিলে এই জমিন তুমি দিলে তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে এই আসমান তুমি সৃজিলে এই জমিন তুমি সৃজিলে এই আসমান তুমি সৃজিলে এই জমিন তুমি সৃজিলে এই আসমান তুমি সৃজিলে এই জমি তুমি ছিলে